বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সাবি মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সবি খোদার হুকুমেতে চলে গোটি গোটি পাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই মক্কাই নবী দিনের প্রচার করিত কাফের বেদিন নবীর কত যন্ত্রণা দিত মক্কাই নবী দিনের প্রচার করিত কাফের বেদিন নবীর কত যন্ত্রণা দিত অত্যাচারীরা সবই অত্যাচারীরা সবই মনবীকে কাঁদায় বুক ভরা ওই বেদনাই নবী যায় রে মদিনায় বুক ভরা ওই বেদনাই নবী যায় রে মদিনায় মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সবি মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সবি খোদার হুকুমেতে চলে কোটি কোটি পাই বুকু ভরা ওই বেদনাই নবী যাই রে মাদিনাই বুকু ভরা ওই বেদনাই নবী যাই রে মাদিনাই একদিন চুপি চুপি নবীর ঘরে তে মারার তরে কাফের এলো গভীর রাতে একদিন চুপি চুপি নবীর ঘরেতে মারার তরে কাফের লোক ভিড় রাতে সেই কথা কদা সবই সেই কথা খোদা সবি মোর নবীকে জানাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনা আবু বকর সেই ঘন আধার রাতে চলিলেন সপি ছেড়ে নবীর সাথে আবু বকর সেই ঘন আধার রাতে চলিলেন সপি ছেড়ে নবীর সাথে মদিনারই পথ চলে মদিনারই পথ চলে আর নয়ন যে ভাষায় বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই দিনাই নবী আমার যাওয়ার পারে দিনের প্রচার নবী আমার শুরু যে করে মদিনায় নবী আমার যাওয়ার পারে দিনের প্রচার নবী আমার শুরু যে করে অসৎ কর্ম মিটে গেল অসৎ কর্ম মিটে গেল মোর নবীজ ছোঁয়াই বুক ভর ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই মক্কা ছেড়ে নবি ছেড়ে আপন সবি মক্কা ছেড়ে নবি ছেড়ে আপন সবি খোদার হুকুমেতে চলে কোটি গোটি পাই বুকু ভরা ওই বেতনাই নবী যাই রে মদিনায় বুকু ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনায় যখন মদিনার সেই অলি গলি দিনের প্রচারেতে তুমি যেতে গো চলি যখন মদিনার সেই অলি গলি দিনের প্রচারেতে তুমি যেতে গো চলি আরি ফুল কেন তোমায় ফিরোজ হাসান কেন তোমায় দেখিতে পেলাম না বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সবই মক্কা ছেড়ে নবী ছেড়ে আপন সবই খোদার হুকুমেতে চলে গোটি গোটি পাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই বুক ভরা ওই বেদনাই নবী যাই রে মদিনাই